আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর একজন কৃতদাস ছিল সে প্রতিদিন তার উপর ধার্য কর আদায় করত আর আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন তার দেওয়া কর হতে আহার করতেন একদিন সে কিছু খাবার জিনিস এনে দিল তা হতে তিনি আহার করলেন এরপর গোলাম বলল আপনি জানেন কি ওটা কিভাবে উপার্জিত করা হয়েছে যা আপনি খেয়েছেন তিনি বললেন বলতো কিভাবে উত্তরে গোলাম বলল আমি জাহেলি যুগে এক ব্যক্তির ভবিষ্যৎ গণনা করে দিয়েছিলাম কিন্তু ভবিষ্যৎ গণনা করা আমার ভালোভাবে জানা ছিল না তথাপি প্রতারণা করে তা করেছিলাম আমার সাথে তার দেখা হলে গণনার বিনিময়ে এ দ্রব্যাদি সে আমাকে হাদিয়া দিল যা হতে আপনি আহার করলেন আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন এটা শোনামাত্র মুখের ভেতর হাত ঢুকিয়ে দিলেন এবং পেটের ভেতর যা কিছু ছিল সবই বমি করে দিলেন